মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد প্রিয় দর্শক বৃন্দ লেখক রাহমাহুল্লাহ তিনি অধ্যায় বেঁধেছেন তিরিশতম অধ্যায় বাবু মা জা ফিল ইস্তিসকা বিল আনওয়া বিভিন্ন তারকারাজির কাছে পানি প্রার্থনা বৃষ্টি প্রার্থনা করা প্রসঙ্গেই হলো এ অধ্যায় আকাশে যে সমস্ত তারকাগুলি উদিত হয় কোনো ব্যক্তি যদি সেই তারকাগুলির কাছে বৃষ্টি প্রার্থনা করে তাহলে তার হুকুম কি হতে পারে এ প্রসঙ্গেই আজকে আমরা এ অধ্যায়টি শুনব যে অধ্যায়ে লেখক রহমহল্লা তিনি নিয়ে এসেছেন কোরআনুল করিমের আয়াত এবং তিনি নিয়ে এসেছেন সহি বুখারি ও মুসলিমের দুটি গুরুত্বপূর্ণ হাদিস আমরা কোরআন ও হাদিসের আলোচনার পূর্বে কিছু প্রাথমিক বিষয়টিকে পরিষ্কার করার জন্য আমরা একটি বিষয় শুনব সেটি হলো আল ইস্তেস্কা বিল আনোয়া আল ইস্তেস্কা শব্দটি আমাদের মাঝে সুপরিচিত যেহেতু আমরা ইস্তেস্কার সালাত আদায় করে থাকি অর্থাৎ বৃষ্টির যে নামাজ আমরা পড়ে থাকি সেটাকে ইস্তেস্কার নামাজ বলা হয় তো আমরা ইস্তেস্কার নামাজ পড়ি সেটি আল্লাহ সুবাহ আল্লাহর কাছেই আমরা বৃষ্টি চেয়ে থাকি সেই হিসাবে যখন অনাবৃষ্টি দেখা দেয় আমরা সেই অনাবৃষ্টির সময় বৃষ্টির জন্য আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে নামাজ পড়ে থাকি এবং দোয়া করি বিশেষভাবে এই অধ্যায়টি হলো আল ইস্তেস্কাবিলা নুয়া সেই তারকারাজি এর কাছে অথবা তারকারাজির মাধ্যমে বৃষ্টি চাওয়া বৃষ্টি প্রার্থনা করা এ বিষয়টি কতটুকু শরীয়ত সম্মত আসলে এই বিষয়গুলি কোনো অবাস্তব বিষয় নয় বরং এগুলি বাস্তব পৃথিবীতে ঘটেছে মানুষ এগুলি করে থাকে এজন্য এই লেখক রাহেমাহল্লা তিনি কোরআন ও হাদিসের আলোকে বিষয়গুলিকে তুলে ধরেছেন এবং আমাদের একজন মমিন মুসলিমের মাঝে যেন এই ত্রুটিটি না থাকে যেন এই বিষয়ে তার কাছে ক্লিয়ার হয়ে যায় স্পষ্ট হয়ে যায় কি করা যাবে এবং কি করা যাবে না সেজন্যই লেখক রাহেমহল্লা তিনি এই অধ্যায়গুলি বেঁধেছেন এবং ধারাবাহিকভাবে এগুলি আলোচনা করছেন প্রিয় দর্শক বৃন্দ এ পর্যায়ে আমরা যে অধ্যায়টি শুনব প্রথমে আমরা এই অধ্যায়টিকে দুই ভাগে বিভক্ত করতে পারি একটি হলো শেরকি পর্যায়ে অর্থাৎ যারা তারকাকে কেন্দ্র করে বা তারকার কাছেই বৃষ্টি চায় অথবা তারকার মাধ্যমে বৃষ্টি চায় সকল শ্রেণী তারা শেরকে লিপ্ত হয়ে এক শ্রেণী বড় শেরকে লিপ্ত হয় আরেক শ্রেণী ছোট শিরকে লিপ্ত হয় যারা বড় শিরকে লিপ্ত হয় শিরকে আকবার যার কারণে ইমান বাতিল হয়ে যায় ইসলাম থেকে বের হয়ে যায় সেই বড় শিরকে লিপ্ত হয় তাদের দুটি দিক রয়েছে প্রথম দিক হলো সেই ব্যক্তিরা কি করবেন তারা তারকা রাজির কাছে এই তারকাগুলির কাছে তারা আবেদন করবে যে হে অমুক তারকা আপনি আমাকে বৃষ্টি দেন বা আমাদেরকে বৃষ্টি দেন বা হে অমুক তারকা যেগুলি বিভিন্ন নাম রয়েছে সুরাইয়া নক্ষত্র অমুক নক্ষত্র ইত্যাদি ইত্যাদি সেগুলির নাম ধরে ডাকবে যে হে অমুক নক্ষত্র আমাদের দেশে অনাবৃষ্টিতে আমরা চলছি আমাদেরকে বৃষ্টি দেন এভাবে তারকাগুলির কাছে বৃষ্টি চাওয়া যদি কেউ এভাবে সরাসরি তারকাগুলির কাছে বৃষ্টি চেয়ে থাকে তাহলে সে ব্যক্তি অবশ্যই শিশিরকে লিপ্ত হয়েছে কারণ মানুষ তার বিপদ আপদে ডাকবে একমাত্র আল্লাহ সুবহান হুয়া তালাকে বা বিশেষ করে যেই বিষয়গুলি আল্লাহ রাবুল আলমিন ছাড়া কারো ক্ষমতা নেই সেগুলির ক্ষেত্রে আল্লাহ সুবাহন তালা ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না মানুষের যে আবেদন নিবেদন এই আবেদন নিবেদন দুই ধরনের হতে পারে একটা হলো কতগুলি আবেদন নিবেদন মাখলুকের কাছে করা জায়েজ রয়েছে আর কতগুলি আবেদন নিবেদন প্রার্থনা মাখলুকের কাছে করা জায়েজ নেই করলে সেটি শেরক হবে মাখলুকের কাছে করা আবেদন কোনটা জায়েজ রয়েছে জায়েজ উদাহরণস্বরূপ ধরে নেন আপনার একটা বড় ধরনের ফ্যাক্টরি বা কারখানা রয়েছে সেখানে আপনি অনেকগুলি কর্মকর্তা বা কর্মচারী আপনি নিয়োগ দেবেন এখানে আপনার কাছে গিয়ে আমি আবেদন করলাম যে আপনি আপনার এই ফ্যাক্টরিতে বা কারখানায় আমাকে একটা চাকরি দেন এটা জায়েজ রয়েছে কারণ আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনাকে এই ক্ষমতাটা দিয়েছেন আপনি আপনার এখানে কিছু মানুষের চাকরির ব্যবস্থা হবে এই ক্ষমতাটা আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনাকে দিয়েছেন এই জন্য এই পর্যায়ে আপনার কাছে এটা চাওয়া জায়েজ রয়েছে এটি শেরক নয় তবে এটার জন্যও মানুষের কাছে একেবারে নত হয়ে যাওয়া ঠিক হবে না বরং আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছেই এটাও চাইতে হবে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে এরপর হয়তো আমরা পন্থা হিসেবে কিছুটা অবস্থান অবলম্বন করতে পারি তবে এটা শেরক নয় দ্বিতীয় হলো যে সমস্ত বিষয়গুলি শুধু আল্লাহ সুবাহ আল্লাহর হাতেই রয়েছে অন্য কারো হাতে নয় সে বিষয়গুলি যদি আমরা অন্যের কাছে যাদের হাতে নয় তাদের কাছে চাইতে যাই সেটা হলো শেরকে আকবার সেটাই হলো বড় শের উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ হলো এটা পৃথিবীতে বৃষ্টি বর্ষণের মালিক হলেন একমাত্র আল্লাহ সুবহান হওয়া তালা তিনি ছাড়া কেউ বৃষ্টি বর্ষণের মালিক না এখন এই বৃষ্টি যদি আল্লাহ সুবাহন তালাকে ছাড়া বাদ দিয়ে পৃথিবীর কোনো রাজা বাদশার কাছে চাইতে যাই তাহলেও যেমন শেরক হবে ঠিক তেমনইভাবে চন্দ্র সূর্য নক্ষত্র এগুলির কাছেও যদি চাইতে যাই তাহলেও সেটা শেরক হবে কারণ এই বৃষ্টি দেওয়ার ক্ষমতা আল্লাহ রাবুল্লাহ আলমিনের হাতেই সীমাবদ্ধ এটা অন্য কারো হাতে নয় প্রিয় বন্ধুরা ঠিক তাই এই চন্দ্র বা নক্ষত্রকে কেন্দ্র করে কেউ যদি বৃষ্টি চায় সেটা কয়েক দিক হতে পারে আমরা বলেছি প্রথম হলো শেরকে আকবার বড় শের বড় শেরকের আবার দুটি দিক রয়েছে একটি দিক হলো কেউ যদি সরাসরি নক্ষত্রগুলির নাম ধরে বলে যে হে অমুক নক্ষত্র আমরা অনাবৃষ্টিতে ভুগছি আমাদেরকে বৃষ্টি দেন তাহলে এটি হবে শেরকে আকবার কারণ সেটি আল্লাহ রাবুল্লাহ আলমিনকে বাদ দিয়ে সে মাখলুকের কাছে আবেদন নিবেদন সম্পাদন করেছে যেই বিষয়ে একমাত্র আল্লাহ ছাড়া কোনো মাখলুক ক্ষমতা রাখে না আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন আল্লাহ ইলাহান আখার লা বুরহান লাহু বিহ ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আল্লাহ ইলাহান যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে আরেকজনকে মাবুদ হিসাবে ডাকবে তার কাছে আবেদন নিবেদন পেশ করবে লা বুরহান অথচ এই বিষয়ে তার কাছে কোনো দলিল প্রমাণ নেই এটাই হলো শির অনুরূপভাবে প্রিয় বন্ধুরা দ্বিতীয় বিষয় যেটি তাহলে আল আন্নাহা বিনফসিহা আল্লাহ আকবার দ্বিতীয় শিরকে আকবরের যেটি পদ্ধতি সেটি হলো এই পৃথিবীতে যখন বৃষ্টিগুলি হয় তখন সে মনে করে থাকে যে এই আসলেই এটা নক্ষত্রের কাছে বৃষ্টি চাইবে না সে কিন্তু মনে করবে বিশ্বাস করবে যে এই নক্ষত্রগুলি হলো বৃষ্টি দেওয়ার মালিক নক্ষত্রগুলি বৃষ্টি বর্ষণ করে থাকে এই কাজটা করার অধিকার নক্ষত্রদেরই রয়েছে নক্ষত্রগুলিরই রয়েছে এই যদি আকিদা পোষণ কেউ করে থাকে এটাও হলো শেরকে আকবার শেরকে আসগার কখন হবে ছোট শের ছোট শের হবে তখন যখন বিশ্বাস করে যে না বৃষ্টির মালিক হলেন একমাত্র আল্লাহ রাবুল আলমিন কিন্তু আল্লাহ রাবুল আলমিন এগুলির মাধ্যম ছাড়া বৃষ্টি দিবেন না তাই এগুলির কাছেও আমাদেরকে চাইতে হবে তখন এটি হবে শেরকে আসকার আমরা এই সংক্ষিপ্ত একটু বিষয় জানলাম এরপর এখন আসি আমরা লেখক রাহিমহল্লা এ অধ্যায়ে যে সমস্ত তিনি কোরআনুল করিমের আয়াত এবং হাদিস নিয়ে এসেছেন সেগুলি একটু আমরা জানার চেষ্টা করি প্রথমে লেখক রাহমহল্লা সুরা আল ওয়াকে আ এর বিরাশি নম্বর আয়াত তিনি নিয়ে এসেছেন আল্লাহ রাবুল আলমিন বলছেন ওয়াতাজা আলুনা রিজকাকুম আন্নাকুম তুকাদ্দিবুন আল্লাহ রাবুল আলমিন তিনি আমাদের রেস্ক দিচ্ছেন রেস্ক বলতে এটি শুধু খাওয়া আর ভরণ পোষণ নয় মানুষের জীবনে যত কিছু পাই সব কিছুই হলো আল্লাহর রিস্ক আমি সুস্থ এটাও আল্লাহর রিস্ক আমাকে জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়েছেন এটাও আল্লাহর রিস্ক আমাকে সন্তান দিয়েছেন এটাও আল্লাহর রিস্ক আমার ধন সম্পদ আছে এটাও আল্লাহর রিস্ক আমি খাই এটাও রিস্ক যত রকমের মানুষ পায় সব কিছুই আল্লাহর পক্ষ থেকে রিস্ক তা আল্লাহ বলছেন ওটা ওয়াজা কাকুম আর রিস্কাকুম আন্নাকুম চুকা আমরা যখন সব কিছু দিচ্ছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন কিন্তু এরপরেও যখন আমরা এগুলিকে অন্যের সাথে সম্পৃক্ত করতে চাই যে অমুকেই দিচ্ছে তমুকেই দিচ্ছে তখন এই জন্য আমরা আল্লাহ রাবুল্লাহ আলমিনকে অস্বীকার করে বসছি মানে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কৃতজ্ঞতা প্রকাশ করছি না কারণ সব কিছুর মালিক তো আল্লাহ রাবুল্লাহ আলমিন দিচ্ছেন প্রকৃতপক্ষে তিনিই হয়তো কোনো কোনো মাধ্যম দিয়ে আল্লাহ রাবুল্লাহ আলমিন দিচ্ছেন কিন্তু সেই মাধ্যমগুলি আমাদের মালিক নয় কিন্তু যখন আমরা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 উম্মতের মানুষদের মাঝেও যেন এগুলি বিদ্যমান তারা এগুলি ছিঁড়তে চায় না আল্লাহ রসুল সাল্লাম এর অর্থ এই নয় যে চাহিলি যুগের চারটি স্বভাব আমার উম্মতের মাঝে বিদ্যমান রয়েছে এগুলি ছেড়তে চায় না মানে এগুলি করার কিছু সুযোগ দিয়ে দিলেন তা নয় বরং এর দ্বারা সতর্ক করলেন যে এই জাহিলি যুগের স্বভাবগুলি আমার উম্মত হওয়া সত্ত্বেও এরা এত সুন্দর দিন জীবন ব্যবস্থা ইসলাম পাওয়া সত্ত্বেও তারা এই জাহিলি যুগের আচার আচরণগুলিকে তারা এখনো ধরে রাখতে চায় এখন এগুলি পালন করতে চায় এক্ষেত্রে মূলত আল্লাহ রসুলাম এদিক থেকে সতর্ক করছেন অতএব এগুলি জাহিলি এগুলি কখনো করা আমাদের জন্য বৈধ নয় আমাদের জন্য এগুলি শোভা পায় না তো চারটি জাহেলি স্বভাব বা জাহেলি চালচলন জাহেলি স্বভাব বা জাহেলি চালচলন বলতে কাকে বোঝানো হয় জাহেলি স্বভাব বলতে বোঝানো হবে আল্লাহ রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম নবত রেসালত পাওয়ার পূর্বে সেই সমাজের মানুষেরা সেটাকেই জাহিলি যুগ বলা হয় ওই যুগে যে সমস্ত কার্যক্রম তারা করত সেগুলিকে সাধারণত জাহেলি কাজকর্ম বলা হয় ইসলাম এর পরিপন্থী যদি কোনো কাজ হয় কোনো কর্ম হয়ে থাকে সেটাই হলো জাহেলি কাজকর্ম ইসলাম এর পরিপন্থী মানে এখনো আমরা আধুনিক আবিষ্কার করেও যে কোনো যাই কিছু বাইর করি না কেন সে বিষয়গুলি অবশ্য একটা হলো কতগুলি রয়েছে যেগুলি ইসলামের ক্ষতিকারক নয় কতগুলি রয়েছে ইসলামের ক্ষতিকারক উদাহরণস্বরূপ ধরে নিন ইন্টারনেট ইন্টারনেট একটা আধুনিক আবিষ্কার ইন্টারনেট আধুনিক আবিষ্কার এই যে একটা যন্ত্র বা এই যে একটা মাধ্যম এ মাধ্যমটা ইসলামের ক্ষতিকারক নয় মাধ্যমটা ইসলামের উপকারও হয় আমরাও ইন্টারনেট ব্যবহার করছি ইসলামের বিষয়গুলি ইন্টারনেটের মাধ্যমে বক্তব্য সবকিছু ছাড়ছি অতএব এটা ইসলামের ক্ষতিকারক নয় মাধ্যমটা জিনিসটা ক্ষতিকারক নয় কিন্তু এখানে যে সমস্ত প্রোগ্রামগুলি ঢুকানো হচ্ছে যে বিষয়গুলি ঢুকানো হচ্ছে এগুলির মধ্যে কতগুলি রয়েছে যেগুলি ইসলাম গর্হিত নগ্ন নোংরা অশ্লীল সেগুলি হলো ইসলামের ক্ষতিকারক তো এই বিষয়গুলিকে আমরা বলবো যে এগুলি যেহেতু ইসলাম গর্হিত বিষয় অতএব এগুলিও হলো এক প্রকার জাহেলি বিষয় এগুলি এক প্রকার জাহেলি আচরণ এগুলি এক প্রকার অসভ্য আচরণ জাহেলি বলতে আরেকটা বিষয় এই আমরা স্পষ্ট করতে পারি এভাবেই যে এমন সমাজে সেই সময়ে সেই সমাজে যেগুলি ভালো জিনিস ছিল সেই জিনিসগুলিও ইসলাম যদি ভালো মনে করেছে সেগুলিকে বহাল রেখেছে আর যেগুলি খারাপ ছিল আসলেই সেগুলি মানবিক দৃষ্টিকোণ থেকে সামাজিক দৃষ্টিকোণ থেকে সেগুলি খারাপ নোংরা সেগুলিকে ইসলাম বর্জন করেছে এবং নিষিদ্ধ করেছে তো এই ইসলামের এই মাপকাঠিটা ভালো এবং মন্দের যে মাপকাঠি এটা শুধু আল্লাহ রসুল সাল্লামের যুগের জন্য সীমাবদ্ধ নয় বরং ইসলামের ভালো মন্দের মাপকাঠিটা আল্লাহ রসুল সাল্লামের যুগে যেমন ছিল আজও তেমন থাকবে কেমত পর্যন্ত যতদিন পৃথিবীর বুকে ইসলাম থাকবে ইসলাম যেটাকে ভালো বলেছে সেটাই ভালো ইসলাম যেটাকে মন্দ বলেছে সেটাই মন্দ অবশ্যই কোনো সন্দেহ নাই মানুষ যদি গবেষণা করে চিন্তা করে তার কাছে স্পষ্ট হয়ে যাবে যে আসলে এটা মন্দ তো এই জন্য সেই সময় যেগুলিকে ইসলাম নিষিদ্ধ করেছে সেগুলি হলো সেই সময় যুগে ছিল এই জন্য জাহেলি আর এখনো যদি সেগুলি থাকে বা এমন কিছু আসে যেগুলিকে ইসলাম নিষিদ্ধ করেছে তাহলে সেগুলিও এখন আমরা বলবো সেগুলি জাহিলি পর্যায়ের বিষয় অর্থাৎ ইসলাম সমর্থিত যেগুলি নয় সেগুলি হলো সব জাহিলি তো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে চারটি এমন বিষয় যেগুলি জাহেলি যুগের মানুষেরা করত কিন্তু আমার উন্মতের মানুষেরাও সেগুলিকে করছে সেগুলি ছেড়ছে না অথচ সেগুলি বর্জন করা উচিত সেগুলি কি আল ফাখরু বিল আহসাব বংশীয় গৌরব যেটা বংশ নিয়ে গৌরব করা অহংকার করা যে আমি অমুক বংশের আসলে বংশের গৌরব কোনো কাজে আসে না এজন্য সহি মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যার আমলেই তাকে পিছে রেখেছে তার বংশ গৌরবে তাকে সামনে আগায় নিতে পারে না এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে সাধারণ দৃষ্টিকোণ থেকেও কোনো ভালো বংশ বিরাট একজন বড় প্রেসিডেন্টের বংশের ছেলেরা যদি এখন সন্ত্রাসী হয়ে যায় ইসলামের কথা বাদ দিই এমনি সমাজে সবাই তাদেরকে ছিচি করবে যদিও সে দাবি করে যে আমি বড় সন্ত্রাসী হয়ে যাই হই না কেন আমি প্রেসিডেন্টের বংশের না এটা কোনো মূল্য নাই সে যদি ভালো নিজে যদি না হয় বংশের কোনো মূল্য নেই তো ইসলামের বিষয়ে একই কেউ যদি বলে যে আমি আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের বংশের মানুষ কিন্তু তার মাঝে যদি ইসলামের কোনো কাজ না থাকে কোনো দাম নেই তাই আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলছেন যার আমলেই যাকে পিছিয়ে ফেলে দিয়েছে তার বংশে তাকে সামনে আগায় নিতে পারে না অতএব বংশ নিয়ে গৌরব করা এটা হলো একটা জাহেলি বিষয় তবে হ্যাঁ বংশেরও ভালো বংশেরও কি মর্যাদা রয়েছে কখন তখন তার মূল্যায়ন হবে যখন তার মাঝে ভালো আচরণ ভালো আদর্শ পাওয়া যাবে তখন সেটা ভালো কারণ আল্লাহ রাসুল সাল্লাহামকে আল্লাহ রাবুল্লাহ আলমিন সেই মক্কার পরিবেশ থেকে নির্বাচন করলেন কোন পরিবেশ থেকে উঁচু বংশে উঁচু মর্যাদাশীল বংশ থেকে নির্বাচন করেছিলেন তাহলে বোঝা যাচ্ছে যে উঁচু বংশ বা মর্যাদারও একটা দাম রয়েছে কিন্তু এই দামটা হলো তখন যখন তার কাছে অন্য ভালো আদর্শগুলি পাওয়া যাবে তখন এই দামটা কাজে লাগবে আর যদি অন্য কিছু না থাকে তাহলে এটার কোনো দাম নেই তো এটা হলো জাহেলি স্বভাব যেটা আমার উন্মতের মানুষেরাও করছে ওয়ানুফিল আনসাব অনুরূপভাবে মানুষকে বিভিন্ন বংশীয় সূত্রে গালিগালাজ করা যেমনইভাবে বংশের গৌরব করা যাবে না করে লাভ নাই তেমনইভাবে আবার যে বংশকে আমি গালিগালাজ করব এটাও চলবে না যে তুমি অমুক বংশের ছেলে তুমি নিম্ন বংশের ছেলে অমুকের ঋষির ছেলে এই বলে গালিগালাজ করাও ইসলামে নিষিদ্ধ এটি হলো জাহিলি কাজ জাহিলি কর্ম আরেকটি বলছেন ওয়াল ইস্তিসকা ও বিনুজুম জাহিলি যুগের মানুষদের আরেকটি কাজ ছিল তারা তারকা নক্ষত্রের কাছে বৃষ্টি চাইত নক্ষত্রের কাছে বৃষ্টির আবেদন করত এই কাজটি জাহেলের যুগেরও করে মানুষরা করেছে আমার উন্মতের মানুষেরাও করছে এটাই হলো এই অধ্যায়ের সাথে মূলত মিল তারপর বলছেন ওয়ান্নিয়া হাতু ওয়ান্নিয়া হা নেয়াহা হলো বিলাপ করা কোনো ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে একেবারে সীমাহীন বিলাপ করা কান্নাকাটি করা কান্নার ঝড় তোলা এটা হলো নিষিদ্ধ এটা জাহেলি কর্ম কারণ এ কান্না বেশি বিলাপ করা বা কান্নার ঝড় তোলা এটা দুই ধরনের হতে পারে একটা হলো অন্তর থেকে কান্না আসা আরেকটা হলো ফ্যাশানগত কান্না ফ্যাশান নিষিদ্ধ যেটা সেটা হলো যেটা ফ্যাশান করে কান্না করা হয় এটা মূলত জাহেলি যুগের নিয়ম ছিল কোনো মানুষ যদি মারা যেত এই মানুষের জন্য কিছু মানুষকে ভাড়া করে নিয়ে আসে কান্না করা কারণ হলো কি যে যদি যেই মানুষের জন্য বেশি মানুষ কান্না করে এটা হলো ওই মানুষের একটা ভালো তার বৈশিষ্ট্য প্রমাণ করতেছে যে এই লোকটা খুব জনদরদি ছিল এই লোকটা খুব ভালো মানুষ ছিল তাই দেখো তার জন্য কত মানুষ কাঁদতেছে তো এই জাহেলি যুগের নিয়ম ছিল যে তাদের কেউ যদি মারা যেত তাদের জন্য এরকম ভাড়া করা মানুষ নিয়ে আসে কান্না করে তো আল্লাহ রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বললেন এটা হলো জাহিলি চিন্তা বরং হাদিসে কঠিন ভাবে এসে করেছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন লাইসা মিন্না মান দরাবাল খুদুদা ও সাক্কাল জুয়ুবা ওয়াদা বিদাওয়াল জাহিলিয়া আমাদের মধ্যে তারা নয় মান দরাবাল খুদুদা যে একেবারে গালচাপড়ায় কান্নাকান্নি করতেছে ওয়াশাক্কাল জুয়ুবা এমন কাঁদছে জামা কাপড় সব সিরে ফেলে দিচ্ছে ওয়াদা বিদাওয়াল জাহিলিয়া এবং জাহিলি চিন্তা চেতনা নিয়ে বা সেদিকে মানুষদেরকে আহ্বান জানাচ্ছে তারা আমাদের মধ্যে নয় তো কান্না হলো দুই প্রকার একটা হলো অন্তর থেকে কান্না হওয়া আর একটা হলো ফ্যাশনগত কান্না করা তো যেটা নিষিদ্ধ জাহিলি কর্ম সেটা হলো ফ্যাশনগত কান্না করা কিছু মানুষকে নিয়ে আসে দেখাইতে হবে যে আমার জন্য কাঁদছে অনেক মানুষ এটা নিষিদ্ধ এটা হারাম কিন্তু যদি এমনি কান্না এসে যায় অন্তর থেকে সেটা ভিন্ন বিষয় এরপরে সেটাকেও কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করবে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহসাল্লাম এর ছেলে ইব্রাহিম রদি আল্লাহ তালা আনহু তিনি যখন মারা গেলেন তিনি কোলে ধরে বলছেন যে ইয়া ইব্রাহিম ইন্না বিকা আল্লাহ মাহজুনুন ওয়ালাকিন লা নাকুলু ইল্লা মা ইউরদি রব্বানা হে ইব্রাহিম তুমি আজকে মারা গেলে তোমার জন্য আমরা সবাই ব্যথিত আল্লাহ রসুলামের দুই চোখ দিয়ে অশ্রু ঝরছে কিন্তু বলছেন ওয়ালাকিন লা নাকুলু ইল্লা মা ইউরদি রব্বানা কিন্তু আমাদের আল্লাহ যেটাতে সন্তুষ্ট হবেন সেটা ছাড়া তো আর কিছু বলতে পারবো না কারণ আল্লাহর ফয়সালায় তুমি এসেছ আবার আল্লাহর ফয়সালায় তুমি বিদায় নিয়ে চলে গেছো আমাদের বলার করার কিছু আর নেই তো কেউ মারা গেলে ব্যথিত হওয়া অস্বাভাবিক নয় স্বাভাবিক হবে এবং কাঁদবে অসুবিধা নেই কিন্তু সেটা যেন সীমালঙ্ঘন না হয় এই সীমালঙ্ঘন হওয়া সেটাই হলো জাহিলি বিষয় আল্লাহ রসুল সাল্লাহ ইহাদিসে শেষ বিষয়টার জন্য কঠিনভাবে আরো বলছেন আন্নাহা ইদা লাম চাতুব কাবলা মৌতিহা তোকামু ইয়ৌমাল কেয়ামাতি ও আলাইহা সেরবালুমিন কেতরানিন ও দের অমিন জারবিন রাহ মুসলিম যে সমস্ত মানুষেরা চাই নারী হোক বা পুরুষ হোক কোন ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে শোক প্রকাশ করতে গিয়ে এই ধরনের জাহিলি রকমের জাহিলি অভ্যাসে স্বভাবে কান্নাকাটি করবে তাহলে কেমতের দিন এরা যদি মৃত্যুর পূর্বে তৌবা না করে যদি মারা যায় তাহলে কেমতের দিন তাদেরকে যখন উঠানো হবে তাদের গায়ে চিটচিটে আলকাতরা মাখানো যেন পোশাক পরানো হবে এবং মরিচা ধরা পোশাক তাদেরকে পরায় জাহান্নামের এই পোশাক পরায় তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে এরপর আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস যেটি বুখারি এবং মুসলিমের সে হাদিসটি প্রসিদ্ধ সাহাবি জায়দ বিন খালেদ রাজি আল্লাহ তালা বর্ণিত তিনি বলছেন যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম একদিন আমাদেরকে ফজরের নামাজ পড়ালেন সেটা কখন ছিল বিল হোদাইবিয়া হোদাইবিয়ার সময় হোদাইবিয়া সেটি হলো ষষ্ঠ হিজড়িতে মক্কা থেকে মদিনা এর মাঝে মক্কার কাছাকাছি সে একটি জায়গা সেটির নাম হলো হোদাইবিয়া যেখানে হোদাইবিয়ার সন্ধি সম্পাদিত হয়েছিল একটি ঐতিহাসিক সুপ্রসিদ্ধ জায়গা স্থান বা নাম সেখানে আল্লাহ রসুলাম আমাদেরকে ফজরের নামাজ পড়ালেন তো ফজরের নামাজটা কোন সময় ছিল আলা ইসরি সামা ইনকায়নাত মিনাল্লাইল ওই রাত্রিতে বৃষ্টি হয়েছে যেমন জায়গাটা একটু স্যাপস্যাপা কাদা কাদা ভাব হয়ে গেছে এই অবস্থায় আল্লাহ রসুল্লাম আমাদেরকে ওখানে ফজরের নামাজ পড়ালেন তো ফজর নামাজ পড়ালেন ফালাম্মা ইনসারাফা আকবালা আলান্নাসে ফকাল হাল চাদরুনা মাযা ক্বালা রাব্বুকুম যখন সালাম ফিরালেন সালাম ফিরাইলে তিনি মুক্তাদির দিকে ঘুরে বসলেন নিয়ম হলো এটাই সালাম ফিরা হলে মুক্তাদির দিকে ঘুরে বসার নিয়ম ঘুরে বসলেন ঘুরে বসে বললেন যে তোমরা কি জানো তোমাদের রব কি বলেছেন আল্লাহ তালা কি বলেছেন এটা শুনেছো তোমরা জানো সাহাবারা জবাব দিলেন কলু আল্লাহ রাসুল হু আলম আমরা কেমনে জানবো আল্লাহ এবং তার রাসুলে এটা জানেন আমরা জানি না আল্লাহ এবং তার রাসুল অধিক জানেন আল্লাহ কি বললেন তারপর বললেন কলা আসবাহা মিনে ইবাদি ওয়া কাফিরুন আল্লাহ বলেছেন আল্লাহ হোসেন বলছেন যে আল্লাহ রাবুল্লাহ আলমিন বললেন যে আমার কতক বান্দা তারা সকাল হয়েছে কিভাবে আমার প্রতি ইমানদার হয়ে আর তারকার প্রতি তারা কাফের হয়ে সকাল করেছে মানে আমাকে আমার প্রতি ইমান রেখে তারা সকাল করেছে আর তারকাকে তারা তারকার প্রতি বিশ্বাসী হয়ে নয় তারা কারা ফাম্মান কালা মুচির নবী ফাজলিল্লাহ ও রাহমতিহি যারা বলছে যে আমরা আজকে রাত্রিতে আল্লাহর রহমতে আল্লাহর অনুগ্রহে বৃষ্টি পেয়েছি তারা হলো আল্লাহর প্রতি ইমানদার আর তারকার প্রতি ইমানদার নয় ফাজা আলিকা মুমিনুন বি ওয়া কাফিরুন বিল কাউকাব সেই হলো আমার প্রতি ইমানদার আর তারকার প্রতি সেই ইমানদার নয় ওয়া আম্মা মান মুচির নবী বিনাউই কাযা ওয়া কাযা ফাযালিকা কাফিরুন বি ওয়া মুমিনুন বিল কাওয়াকিব আর যে ব্যক্তি বলছে যে আমরা অমুক তারকার মাধ্যমে বা অমুক তারকায় আমাদেরকে বৃষ্টি দিল অমুক তারকায় আমাদেরকে বৃষ্টি দিল বিল সে হলো আমার প্রতি কাফের আর তারকার প্রতি সে ইমানদার কারণ সে তারকাকে বৃষ্টিদাতা হিসাবে স্বীকার করেছে আমাকে সে বৃষ্টিদাতা হিসাবে স্বীকার করে নাই আর যে ব্যক্তি বলেছে যে আল্লাহর রহমতেই বৃষ্টি পেয়েছি সে আমাকে বৃষ্টিদাতা হিসাবে স্বীকার করেছে সে আমার প্রতি ইমানদার তারকার প্রতি সে তারকাকে সে বৃষ্টিদাতা হিসেবে মানে নাই আমরা বিষয়গুলিকে ভালোভাবে উপলব্ধি করে আমরা যেন আল্লাহ সুবাহানতাল্লার প্রতি পূর্ণ ইমান পূর্ণ আস্থা তার প্রতি আমরা পূর্ণ তৌহিদের উপর অটল থাকতে পারি এবং অন্য যে সমস্ত বিভিন্ন চিন্তা চেতনা পোষণ করে তার সাথে শেরকে লিপ্ত হয়ে যেতে হয় বা হয়ে যায় সেগুলি থেকে যেন আমরা বিরত থাকতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আজকের দর্শ আমরা এখান থেকে শেষ করতে যাচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি والسلام عليكم ورحمة الله وبركاته কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI Al Rayan bank quadrant court আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H sort code three zero double zero eight three swift BIC code IBO BGB double two IBAN GB five two L YD three zero nine six three four zero one zero two four one nine two pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV peace TV মানবতার সমাধান